সঙ্গীতপ্রেমী বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতি এতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন উদ্দিন ওয়াদুদ শাওন আহমদ শাফি হাসান মাহমুদ মাহবুব গাজী মাহদি বিন শিব্বির বাশার মাহমুদ আবু নাইম শাকের মহিউদ্দিন মাহি ও শিশুশিল্পী উদ্দিন রাহি সার্বিক দিক নির্দেশনায় ছিলেন উস্তাদ আসহাবুদ্দিন আল আজাদ ও কাউসার আহমদ সোহাইন সঙ্গীত পরিচালনায় উদ্দিন ওয়াদুদ ও শেখ ফরিদ বিন সিদ্দিক ব্যবস্থাপনায় হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ফারুকি আর ধারাবর্ণনায় ছিলাম আমি শাফি বিন নূর অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে সুস্থ বিনোদনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সৌরভবন যোগাযোগ এস রহমান ম্যানশন দ্বিতীয় তলা Didar market Kotbari road Comilla phone শূন্য এক সাত দুই নয় ছয় চার পাঁচ সাত পাঁচ চার শূন্য এক আট তিন দুই নয় ছয় আট পাঁচ দুই পাঁচ শূন্য এক নয় দুই এক সাত নয় নয় ছয় এক পাঁচ সমাজের সর্বস্তরে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠায় আমাদের সহযোগী হন এই প্রত্যাশায় শেষ করছি কথা হবে আগামী কোনো অ্যালবামে আল্লাহ হাফেজ almadina.com